you. Network, the solution for humanity. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন والصلاة والسلام على رسوله الأمين أما بعد ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا পৃষ্টি বাংলার দর্শক শ্রোতা আজকে সংক্ষিপ্ত হজের বর্ণনা এবং হজের শিক্ষা সংক্ষিপ্তভাবে আমরা এই পর্বে দেওয়ার চেষ্টা পাবো ইনশা আল্লাহ হজ এর পদ্ধতি হজ ফরজ হওয়ার জন্য শর্ত কি আমরা বলেছিলাম নারীর ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে যখন আপনি সব কিছু রেডি হয়ে যাবেন হজ বের হওয়ার আগে আপনি ওসিয়ত নামা লিখবেন কার কাছে কি আপনি পাবেন কে আপনার কাছে কি পাবে সেটাকে সেই ঋণ টিন পরিশোধ করানোর ব্যবস্থা করবেন যাদের সঙ্গে কোনো সমস্যা আছে তাদের সঙ্গে সমস্যা মিটিয়ে নেবেন লেনদেন থাকলে মিটিয়ে নেবেন আল্লাহ রব্বুল আলমিনের হকের ক্ষেত্রে কোনো সমস্যা থাকলে অন্যায় অবিচার বা উল্টো পাল্টো থাকলে তো বা করে ইস্তেকফার করে অতীতের জন্য লজ্জিত হয়ে আফসুস করে বর্তমানে পাপ ছেড়ে ভবিষ্যতে আর করব না এই ওয়াদা করে মানুষের হক হলে মানুষের সঙ্গে সেটা হকুল ইবাদের ব্যবস্থা করে নেওয়া এইভাবে ভিতরটাকে একেবারে পরিষ্কার করে নেওয়া পাপ মুক্ত হয়ে যাওয়া এরপরে ছেলে মেয়েদেরকে ওসিয়ত করবেন পাচক্ত সালাদ ঠিকমতো যেন আদায় করে যারা মহিলারা তাদেরকে পর্দায় এবং শরীর হেজাব যাতে করে তারা পরিধান করে ছেলেমেয়েরা যাতে করে কোনো নোংরা বা অশ্লীল বা খারাপ কাজে না যায় সে ব্যাপারে তাদেরকে সতর্ক করা দায় দায়িত্ব তাদেরকে ঠিকমতো বুঝিয়ে দেওয়া এরপরে আপনার যেদিন সময় হবে বেরিয়ে যাওয়ার সবাই আপনাকে বিদায় দিবে বিদায়ের যে দোয়াগুলি রয়েছে ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহ তওয়াক্কাল তো আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযিল্লা উযাল আও আযিল্লা উযাল আও আযলিমা উযলাম আও আজহালা ইউজহালা আলাই এরপরে আপনি হাজির সাহেব বাড়িতে যারা আছেন তাদের জন্য দোয়া করবেন আস্তাউদ্দিউকুমুল্লাহুল্লাহ এরপরে আপনার আত্মীয় স্বজন ছেলেমেয়েরা আপনাকে দোয়া করে দেবে আমালেক এই দোয়াগুলি আমরা দোয়ার কিতাব নিয়ে সেখান থেকে শিখে নেওয়ার চেষ্টা করব। এবার আপনি বাহনে যখন চড়বেন তখন দোয়া বলবেন বিসমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অর্থাৎ সফরে আপনি যখন বাহনে চড়বেন তার দোয়া এবং সফরের দোয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর সুবহান আল্লাহ সাক্ষর আলানা হাদা ওমা কুন্না আল্লাহ মুকরিন ওয়াইন্না ইলা রব্বিনা আলামুন কালিবুন ইন্না নাসআলুকা ফি সাফারিনা হাদা বিররা ওয়াত তাকওয়া ওয়া মিনাল আমালি মা তারদা এই যে দোয়াগুলি রয়েছে আমরা অনুরোধ করব দুয়ার বই নিয়ে এই দোয়াগুলি শিখে নেওয়া আপনি এবার বের হচ্ছেন আপনাকে সবাই বিদায় দিচ্ছে আপনি বিদায় নিচ্ছেন মনে রাখতে হবে আজকের এই বিদায় স্মরণ করতে হবে আপনার জীবনের সর্বশেষ বিদায় যেদিন হবে সেদিন কিন্তু দুই পক্ষ আর কান্না হবে না আজকে আপনিও কাঁদছেন আপনার আত্মীয়স্বজনও কাঁদছে কিন্তু এমন একটা দিন আসবে আপনার জীবনের শেষ বিদায় হয়ে যাবে যেদিন বিদায় দেবে আত্মীয়স্বজন চোখে পানি দিয়ে আপনি কিছুই টের পাবেন না দুনিয়া থেকে শেষ হয়ে যাবেন মৃত্যুর বিদায় কবরের সেই যাত্রা আপনার সেই বিদায়ের কথা স্মরণ করা এবার আপনি আপনার সঙ্গে তার আগে অবশ্যই হজের নিয়মকানুন জেনে নেওয়া ভালো সঙ্গী সাথী নেওয়া যিনি কোরআন ও সুন্নার আলোকে হজের নিয়মকানুন জানেন বুঝেন এমন একজন নেক সৎ ব্যক্তিকে মোয়াল্লিম বানিয়ে নেওয়া আলিম ব্যক্তি যে কোনো ব্যক্তিকে মোয়াল্লিম বানিয়ে না নিয়ে জানাশোনা ভালো বিশ্বস্ত ব্যক্তিকে মোয়াল্লিম বানিয়ে নিয়ে হজের সঙ্গী যারা হবেন ভালো সঙ্গী সাথীকে নিয়ে কারণ এরা আপনাকে ভালো কাজে সহযোগিতা করবে আপনি এবার চলে আসবেন মিকাতে মিকাতে আসলে মিকাতের আগে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নখ মোচ যে সমস্ত জায়গার লোম কাটা ওঠা দরকার সেগুলি পরিষ্কার করে ভালো করে গোসল করে এবার হেরামের কাপড় পুরুষদের জন্য দুইটি সাদা কাপড় একটি লুঙ্গি একটি চাদর নারীরা যে কোনো রঙের কাপড় পরবে মনে রাখতে হবে ফেতনা বা যেখানে মানুষের দৃষ্টি পড়ে এমন কোনো চকচকে আর কাপড় পরবে না তারা গহনা যদি পড়তে চায় পড়তে পারবে তবে সেটা যেন মানুষ না দেখে সেদিকেও খেয়াল রাখতে হবে এবার ওইখানে গিয়ে যদি নারীরা তাদের মাসিক পিরিয়ডও শুরু হয় বা কোনো সমস্যা হয়ে যায় বাচ্চা প্রসব হয় তবুও সেই অবস্থায় গোসল করে কাপড় বেঁধে এহরাম বেঁধে নেবে এহরাম বাঁধার জন্য আলাদা কোনো নামাজ নেই ফরজ যে কোনো সালাতের পরে অথবা মিকাতের মসজিদে বা সেখানে দুই রেখাত তাহিয়াতুল উজু বা তাহিয়াতুল মসজিদ পড়ে নিয়ে এহরামের নিয়ত করে নেবে এটা হজ না ওমরা এটা কি কেরান হজ না তামাত্ম হজ অনেক সময় জানেই না কোন হজ করেছেন এই ধরনের কথা আমাদের কাছে অনেকে প্রশ্ন করেন কোন হজ তিনি জানেই না শুধু মানুষের দেখা দেখি হজ করে তিনি চলে যাচ্ছেন তাহলে ওখানে নিয়ত করে নেবেন এরপরে যখন বাহনে আপনি উঠবেন যেটা এই বাহন যখন গাড়ি হোক বিমান হোক যাই হোক সেটা থেকে যদি আপনি রওনা হবে স্টার্ট দিবে তখন আপনি আপনার সেই নিয়তটাকে ঘোষণা করবেন আল্লাহ লাব্বাইকা হাজান বা আল্লাহ লাব্বাইকা অমরাতান বা আল্লাহ লাব্বাইকা অমরাতান ও হাজান যে যে হজ করবেন সেটার নিয়ত ঘোষণা করবেন এরপরে তালবিয়া পড়তে থাকবেন লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক আলা শরিক আলাক লব্বাইক ইন্নাল হামদা নিয়ামাত আলাক এইভাবে তালবিয়া জোরে জোরে পুরুষরা মহিলারা ধীরে ধীরে যৌথ কণ্ঠে না যার যার মতো এর মধ্যে জিকির আজকার কোরআন তেলাওয়াত করে মক্কায় পৌঁছে যাবেন মক্কায় পৌঁছে তালবিয়া যখন আপনি পৌঁছে যদি সম্ভবপর হয় মাল সামান রেখে গোসল করে উজু করে মসজিদে হারামে প্রবেশ করবেন প্রবেশের নিয়ম আপনি দোয়া পড়বেন বিসমিল্লা ওসালাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ আল্লাহ মাফতাহ আবু আবা রাহমাতিক বা এছাড়া অন্য যে দোয়া আছে পড়বেন এবং মসজিদে হারামে ঢুকে যদি আপনার কোনো নামাজ না থাকে জহর আসর মাগরি ফরজ কোনো নামাজ যদি সময় না হয় বা আপনার কাজা না থাকে বা বাকি না থাকে তাহলে সরাসরি কোনো নফল না পড়ে আপনি চলে যাবেন হাজরা আসওয়াদ বরাবর আর যদি আজান হয়ে যায় বেকামাত হয়ে গেছে বা আপনার নামাজ আছে সেটা আদা করবেন আদা করে এরপরে ধীরস্থিরভাবে স্থিরভাবে হাজরা আসাদ বরাবর গিয়ে ইজতেবা পুরুষরা করবে মেয়েরা স্বাভাবিক থাকবে প্রথম তিন চক্করে পুরুষরা রামাল দ্রুত পদে চলবে মেয়েরা নর্মাল পদে চলবে এবার তফের শুরুতে আল্লাহর নবী থেকে নির্দিষ্ট কোনো দোয়া নেই কাবাঘর বামে থাকবে আপনি এবার তফ শুরু করবেন তফের জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই এছাড়া রুকনাইন অর্থাৎ রুকনিয়ামানি আর হাজর আসোয়াদ এই দুইটির মাঝে রব্বানা আতেনা ফিদ্দুনিয়া হাসানা ওফিল আখরাত হাসানা অকিনা আদাবান্নার প্রতি চক্করে বলবেন এছাড়া নির্দিষ্ট কোনো দোয়া নেই হাজরা আসোয়াদ চুমা দিবেন বা না পারলে হাতে স্পর্শ করে চুমা দিবেন বা লাঠি দিয়ে তাও না হলে শুধু ডান হাত উঠিয়ে আল্লাহ আকবর বলে এবার আপনি প্রথম চক্করে বিসমিল্লা আল্লাহ আকবর মানে আমি শুরু করছি তওয়াফ এবং তওয়াফের নিয়ত করে এবার তওয়াফ শুরু হয়ে গেল ঘুরতে থাকবেন একে একে সাতটি চক্কর শেষ হয়ে গেলে যখন এই হাজরা সৌদি গিয়ে সপ্তম চক্কর হবে তখন আর ইশারা না করে এবার আপনাকে বের হয়ে যেতে হবে তফের জায়গা থেকে মাকাম ইব্রাহিমের পিছনে না হলে মসজিদ হারামের যে কোনো জায়গাতে গিয়ে দুই রাকাত সালাত আদায় করতে হবে তবে তার আগে মনে রাখতে হবে এই তফের সময় আপনি যে বললেন রব্বানা আতেনা ফির দুনিয়া হাসানা অফিল আখরাত হাসানা অকিন আদাবান্নার এর মাধ্যমে আপনি আল্লাহর সঙ্গে ওয়াদা করলেন আল্লাহ এর আগে হয়তো আমি শুধু দুনিয়া চেয়েছি আখেরাতকে ভালো করে বুঝে নাই আজ তোমার কাছে অদা করে গেলাম দুনিয়া ও আখেরাত দুইটারই কল্যাণ আমির চাই পরবর্তী জীবনে আমার যেন চাকা আখেরাত ও দুনিয়ার সমান আমি ঘোরাতে পারি সেই ওয়াদা কিন্তু করলেন এরপরে হাজরা সোয়াদ দেখলেন জান্নাতি একটি পাথর আবদুল্লাহ ইবিন ওমর বলেন কাবাঘরকে লক্ষ্য করে কাবাঘর তোমার চাইতে একজন মুসলিম বান্দার মর্যাদা অনেক ঊর্ধ্বে তাহলে এই কাবাঘরের যে মর্যাদা আমরা বুঝি তার চেয়ে একজন মুসলিমের মর্যাদা অনেক ঊর্ধ্বে ছোট্ট একটা বিরতির পরে আবারও ফিরে আসবো আপনাদের কাছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা সম্ভব কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমেই আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সন্ন্যতে উদ্ভাসিত পথ পদ্ধতি জানতে তাই দেখুন পিস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শুসন্না সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দার্সে সন্না প্রতি মঙ্গলবার রাত সাড়ে আটটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় শরিয়তের শিক্ষা শরীয়ত প্রত্যেকটি আল্লাহ প্রদত্ত তৌহিদের প্রচার তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হলো তহিদ এটা হলো শিরিক এটা হলো সহি এটা হলো জয়ীব দাওয়াতের দায়িত্ব সন্ন্যাতকে মূল্যায়ন করুন এই সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজাফার বিন মহসিন বেদাতের সঙ্গে সুন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখনো আপোষ করতে পারেন না পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে একজোট করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সোমনাথের লক্ষ্য প্রতি শনিবার রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় বিরতির পরে আবারও ফিরে আসলাম সংক্ষিপ্তভাবে হজের বর্ণনা দিচ্ছিলাম আপনাদের কাবাঘর তো অফের সময় মনে রাখতে হবে মাকাম ইব্রাহিম একটা নিদর্শন ঠিক এইভাবে আমাদের জন্যে হাজরা আসদ একটা আল্লাহ রব্বুল আলমীর নিদর্শন কাবাঘরের রুকনে এমানি স্পর্শ ছাড়া আর হাজরা আসদকে চুমো দেওয়া বা স্পর্শ বা ইশারা করা ছাড়া অন্য আর কোথাও কাবাঘরের গেলাপ ধরে তার ওয়াল ধরে কাদাকাটি করা গায়ে মাখা বরকত নেওয়া এ ধরনের কাজ মোটেই ঠিক না তফের কাজ শেষ হয়ে গেলে আরও এখানে একটি কথা স্মরণ রাখা উচিত এই তফের সময় প্রত্যেক চক্করের জন্য নির্দিষ্ট দোয়া আর চিল্লিয়ে চিল্লিয়ে মোয়াল্লিম নিয়ে যৌথ কণ্ঠে নিজেরও জন্য ক্ষতি অন্যের জন্য ক্ষতি এই ধরনের সিস্টেম রাসুল্লাহ সাল্লামের সুন্নত সম্মত নয় তব শেষে মাকাম ইব্রাহিমের পিছনে সম্ভব হলে না হলে মুসিদ হারামের যে কোনো জায়গায় দুই রাকাত সালাত আদা করবেন প্রত্যেক রাকাতে সুরা ফাতেহার পরে সুরা কুল কুলিয়া ইউহাল কাফেরোন দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহার পরে কুলহু আল্লাহ আহাজ পড়বেন এক্ষেত্রে আরো মনে রাখতে পুরুষদের জন্যে ডান কাঁধ খোলা ছিল আপনার তোয়াফের সময় তোয়াফে কদমে বা উমরার তোয়াফে নামাজ যখন আদা করবেন সালাত তখন আপনার ডান কাঁধও ঢেকে নিতে হবে দেখবেন অনেকে ওই যে সেফটিপেন মেরে দিয়েছেন বা সিলাই করে দিয়েছেন এহরাম বাঁধার সময় আছেই হজ শেষ পর্যন্ত না এই তফে কদম বা যাকে উমরার তফ বলে এছাড়া আর কোথাও কাঁধ খুলে রাখা যাবে না আপনার কাঁধ ঢেকে নিতে হবে সালাত আদায় করার সময় বিশেষ করে সালাত আদায় হয়ে গেলে জমজমের পানি পান করেন মাথার মধ্যে ঢালেন বরকতপূর্ণ পানি গায়ে মাখেন এর দ্বারা উজু করেন যায় যাচ্ছে কোনো অসুবিধা নেই গোসলও যদি কেউ করার সুযোগ হয় তবে কোনো সমস্যা করে কাউরি বিঘ্নতা সৃষ্টি করে এমন কোনো কাজ করবেন না খেয়াল রাখতে হবে অন্যকে কষ্ট দেওয়া এটা হজ বিরোধী কাজ এরপরে আবার সম্ভব হলে ফিরে এসে হাজরা আসদকে চুম্বন দেওয়া না যদি সম্ভব হয় চলে যাবেন সাফা পাহাড়ে সাফা পাহাড়ে দাঁড়িয়ে কেবলামুখী হয়ে আপনি লাহিল্লাহ তকবির পাঠ করবেন দোয়া পাঠ করবেন কেবলামুখী হয়ে আপনি হাত উঠিয়ে তিনবার করে শরিক বা এছাড়া অন্য দোয়া আপনি করতে চাইলে তিন তিনবার করে করবেন পার থেকে দিকে যেতে সবুজ চিহ্নের যে জায়গাটুকু দ্রুত পদে বা আসতে দড়িয়ে পার হবেন পুরুষদের ক্ষেত্রে নারীরা নর্মাল চলবে এরপরে মারোয়াতে যাবেন মারোয়াতে গিয়ে সফাতে যা করেছেন তবে সফাতে ওঠার সময় যে একটা আয়াত পড়েছেন আল্লাহ নবী সেই পড়াটাও খেয়াল রাখতে হবে ইন্না সফা অলমার ওয়াতামিং বাদা আল্লাহ তালা আল্লাহ যা শুরু করছেন তা দ্বারাই শুরু করলাম অর্থাৎ আল্লাহ সফা বলেছেন আগে সফা দ্বারাই শুরু করলাম মারোয়াতে গিয়ে হুবাহু তাই করবেন আয়াত পড়া আর দরকার নেই এক চক্কর হয়ে গেল মারোয়া থেকে সফা আসবেন দুই আবার সফা থেকে মারোয়া তিন এইভাবে যাওয়া এক আসা এক সাত চক্কর হয়ে গেলে মাথার চুল পুরুষরা নাড়িয়ে করে নেবে এটাই উত্তম সম্ভব না হলে মাথার চুল কি বিশেষ করে যদি দেরি করে কেউ যায় হজ সময় তাহলে আবার যেহেতু দশ তারিখে নাড়িয়া করতে হবে কাজেই মেশিন দিয়ে বা ছোট করে চুল কেটে নয় ভালো নাড়িয়া করার চাইতে আর আগেই যদি কেউ যান তাহলে নাড়িয়া করে নেবেন দশ তারিখ হতে হতে তার চুল বড় হয়ে যাবে ইনশাল্লাহ নারীদের ক্ষেত্রে তারা এক আঙ্গুল বরাবর মাথার চুলের সামনে থেকে কেটে নেবে তামাত্ম হজকারের চুল কেটে হালাল হয়ে যাবে বাকি কেরান হজ এবং ইফরাদ হজ যারা করবেন তারা চুল কাটবেন না ওই এহরাম অবস্থায় থেকে যাবেন আট তারিখে তারবিয়ার দিন যারা উমরা করে হালাল হয়ে গেছিলেন তামাত্ম হজকারী আট তারিখে যে যেখানে থাকবেন মক্কা ঘরে আসতে হবে না আর আপনাকে তফ সাই করতে হবে না যে যেখানে মিনায় চলে গেলে মিনা থেকেই আপনি আবার এহরাম বাঁধবেন যারা তামাত্ম হজকারী নতুন করে হজের আবার নিয়ত করবেন আল্লাহ লাব্বাইকা হাজান আট তারিখে মিনায় চলে যাবেন সবাই ওখানে জোহর আসর মাগরিব এসা ফজর পড়বেন কসর করে যার যে সালাতের অবস্থা সময় সেখানে আদায় করবেন জমা করে না ফজরের সালাত আদায়ের পরে নয় তারিখ সূর্য ওঠার পরে আরাফাতের দিকে যাবেন তকবির দিতে দিতে তালেবিয়া পড়তে পড়তে আরাফাতে সূর্য ঢলে যাওয়ার আগ পর্যন্ত আরাফাত এরিয়ার বাইরে থাকা সুন্নত সম্ভব না হলে ভিতরে থাকবে জোহর হয়ে গেলে এবারে ইমাম খুদ্া দিবেন খুদ্া শুনেন এরপরে আজান হবে একটি দুইটি একামতে জোহর আসর সালাত হবে দুই দুই রাকাত করে কসর জামা তাকদিম এরপর আপনি ফারেগ হয়ে যান প্রিয়জন মিটিনে আপনি মাগরি পর্যন্ত আরাফার ময়দানে আল্লাহর কাছে করজড়ে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে যেভাবে হয় দোয়া করতে থাকবেন মাগরিব হয়ে গেলে সূর্য ডুবে গেলে তারপরে বের হবেন মজদালাফার দিকে মজদালাফায় গিয়ে প্রথম সালাত জমা করে আদায় করে নিয়ে শুয়ে পড়বেন ফজর পর্যন্ত থাকবেন ফজরের সালাত আদায় করে সূর্য উঠার আগে আগে ফর্সা হওয়া পর্যন্ত আরুল হারামে গিয়ে আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করবেন এবার যারা অসুস্থ যারা রুগী যারা নারী বা বাচ্চা এরা মধ্যরাত অর্থাৎ সেই দশ তারিখের চাঁদ ডুবে যাওয়ার পরে মিনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়ে তারা পৌঁছে তারা সাতটি কঙ্কর মারবে জামানাতুল আকাবা বড় জামানাকে আর যারা ফজর পর্যন্ত থাকবেন তারা ফজরের পরে গিয়ে মিনা থেকে স্থির ভাবে তারা পাথর মারবে জামরাতুল আকাবা একটাকে মারার আগে তালিবা বন্ধ হবে এরপরে কোরবানি করে যাদের কোরবানি করতে হয় মাথা নাড়িয়া করে হালাল হয়ে যাবে কাপড় খুলে ফেলবে তবে কাবাঘর তফের আগ পর্যন্ত স্ত্রী ছাড়া সবকিছু হালাল হয়ে যাবে নর্মাল কাপড় পরে আতর মেখে গোসল করে আপনি কাবাঘর তফ করতে চলে যান যারা তফ করবেন এর সঙ্গে সাইও করবেন যদি কি হয় তামাত্ম হজকারী হন আর তামাত্ম হজকারী যদি না হয় কেরান হজকারী অথবা এফরাদ হজকারী যদি আগে সাই করে থাকেন তাহলে আজকে তফের পরে আর সাই করার দরকার নেই আর তফে জিয়ারা বা এফাজা ফরজ তফের পরে যারা আগে সাই করেন নাই তারা সাই করে নেবেন তাহলে এখানের দ্বারা দশ তারিখের কাজ শেষ হয়ে গেল মিনায় ফিরে গিয়ে রাত্রি যাপন করবেন এগারো বারো সূর্য ঢলে যাওয়ার পরে এগারো বারো তারিখে পাথর মারবেন বারো তারিখে সূর্য ডোবার আগে আপনি যদি তাড়াতাড়ি করতে চান মিনা ত্যাগ করে মক্কাতে চলে যাবেন তবে গাড়িতে বসে যদি দেরি হয় তাহলে মিনা ছাড়ার ব্যাপারে ক্ষতি হবে না অকারণে যদি আপনি মিনাতেই সূর্য ডুবিয়ে ফেলেন তাহলে তেরো তারিখের রাত্রে আবার আপনাকে থাকতে হবে সূর্য ঢলে যাওয়ার পরে তেরো তারিখ আপনাকে পাথর মারতে হবে তারপরে আপনি মক্কায় যাবেন মক্কায় গিয়ে মক্কার কাজ শেষে আপনার সর্বশেষ যে কাজটি হবে সেটা বিদায় তফ আর বিদায় তফের পরে সেখানে আর থাকা অবস্থান করা আপনার জন্য বৈধ হবে না তবে ছোটখাটো রাস্তার মধ্যে কিছু কেনাকাটা করা বা গাড়িতে দের হচ্ছে সেটা ভিন্ন কথা তবে সর্বশেষ কাজ তফে বিদায় কেউ যদি তফে বিদায় আর তফে জিয়ারা একসঙ্গে এক নিয়তে করতে একটা নিয়তে দুইটা করতে চান তবু যায় যাচ্ছে দশ তারিখ না করতে পারে এগারো বারো তেরো তেরো তারিখের মধ্যে হজের তফ করে না উত্তম কেউ যদি করতে না পারে একেবারে বিদায়ের সাথে একটাই তফ করে নেয় বিদায় এবং জিয়ারা তাহলে সেটাও তার ক্ষেত্রে চলবে ইনশাআল্লাহ নারীদের ক্ষেত্রে যদি তাদের মাসিক পিরিয়ড শুরু হয়ে যায় তাহলে যেটা ওয়াজিব তোয়াব বিদায় তফ সেটা আর করার প্রয়োজন নেই না করেই তিনি বিদায় নেবেন আর যদি ফরজ তফ হয় আর তা এখনও পবিত্র হচ্ছে না তাহলে ফিরে যাবেন বাড়িতে বা এতে অপেক্ষা করবেন পবিত্র হলে তারপরে করে তিনি বের হবেন আর যদি এমন হয় সঙ্গী সাথীরা চলে যাচ্ছেন আর ভিসা শেষ হয়ে যাচ্ছে বা আর ফিরে আসতে পারবেন না বা একাই থাকার সুযোগ নেই সে মুহূর্তে ফরজ তফ হলেও নারীরা গোসল করে ভালো করে কাপড় চুপড় পরে ফরজ তফ করে নিয়ে বিদায় হয়ে যাবেন এই বিশেষ ক্ষেত্রে মহাকি কোলামারা তাদের জন্য জায়জ বলেছেন এইভাবে আমরা হজ শেষ করে মদিনায় গিয়ে কেউ যদি মদিনা যেতে চায় কেউ না গেলে তার হজের কোনোই ক্ষতি হবে না হজের সঙ্গে মদিনার হজের কোনো পার্ট না ফরজ না অজীব না নফল না কিছুই না এক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে হজের চারটি ফরজ একটা হলো এহরাম বাঁধা দুই নম্বরে তফ করা সাই করা আর তিন নম্বরে আর চার নম্বরে আরাফাতে অবস্থান করা কোনো একটি ছুটে গেলে হজ বাতিল হয়ে যাবে পূর্ণ করতে না পারলে আর পরবর্তী তাকে সে হজ পূরণ করতে হবে ফরজ হলে আর যদি অজীব ছুটে যায় অজীবের মধ্যে যেরকম বিকার থেকে হেরাম বাঁধা চুল কাটা বা নাড়িয়ে করা এইভাবে আরাফাতের সন্ধ্যা সূর্য পর্যন্ত অবস্থান করা মোজদালাফায় রাতে যাপন করা মিনাতে রাতে যাপন করা এগারো বারো বা তেরো হয়ে গেলে তেরো এইভাবে পাথর নিক্ষেপ করা প্রথম দিন জামারাতে একটিতে বড়োটাতে পরের দিনগুলি তিনটাতে জোহরের পরে এই যেগুলি ওয়াজিব তারপরে যেটা হলো বিদায় তফ করা এই যে অজীবগুলি এর সঙ্গে কুরবানি করা যাদের কুরবানি করতে হয় এই অজীবগুলির কোনো একটা যদি ছুটে যায় তাহলে তাকে দাম দিতে হবে অজীব যে আটটা রয়েছে এই অজীব ছুটে গেলে দাম দিতে হবে অর্থাৎ একটা খাসি দোম্বা ভেড়া তাকে কুরবানি করতে হবে তাহলে এই অজীবটা তার পূর্ণ হয়ে যাবে সুন্নত নফল এগুলি যদি ছুটে যায় তাহলে তার হজ নষ্ট হবে না সব থেকে বঞ্চিত হবে তবে মনে রাখতে হবে অজীব ফরজ সুন্নত নফল সবগুলিকে গুরুত্ব সহকারে পরিপূর্ণ রাসুল্লাহ সাল্লামের হজ করার আমরা সুযোগ পাবো ইনশাআল্লাহ এই হজের শিক্ষা অনেক রয়েছে এই হজকে বলছিলাম মদিনার জিয়ারতের সঙ্গে কোনো সম্পর্ক নেই মদিনার জিয়ারত হজের অজীব ফরজ নফল সুন্নত মুস্তাহাব কোনোটি নেই আপনি যে কোনো সময় মসজিদে নবীর জিয়ারত করতে পারেন হজের নির্দিষ্ট সময় রয়েছে কিন্তু মসজিদে নবীর জিয়ারতের কোনো নির্দিষ্ট সময় নেই কাজে মসজিদ নবীর জিয়ারতের উদ্দেশ্যে যাব অন্য কোনো উদ্দেশ্যে না সেখানে গেলে মসজিদ নবীর জিয়ারত রাসুল্লাহ সাল্লাম এবং তার দুই সাথী আবাকার ওমারের কবর জিয়ারত এরপরে মদিনার কবরস্থান বাকিউল গারকাদের জিয়ারত তারপরে চার নম্বরে হলো মসজিদে কোবা আর পাঁচ নম্বরে বহুদের শহীদ এছাড়া অন্য কোনো আর কোথাও কিছু জিয়ারত নেই আরেকটা কথা মনে রাখতে হবে মদিনায় গিয়ে প্রতি সালাতের পরে কবর জিয়ারত করতে হবে এটাও না বরং আপনি প্রথম দিন যখন গেছেন তখন জিয়ারত করলেন সাহাবা ইকলাম বাইর থেকে আসলে আল্লাহ নবীর কবর জিয়ারত করতেন বাড়ি থেকে দৈনিক প্রতি সালাতের পরে কবর জিয়ারত করা এটা রাসুল সাল সাল্লামের সুন্নতি জিয়ারত নয় তবে একাধিক জিয়ারত করতে পারেন কিন্তু এটাকে প্রত্যেক সালাতের পরে জিয়ারত করতে হবে এমন মনে করা আর চল্লিশ অক্ত সালাত আদায় করতেই হবে এই ধরনের নিয়ত রাখা বা মনে করা এটা কিন্তু আমরা আগেই বলেছি সুন্নত দ্বারা আমাদের জন্য সাব্যস্ত নয় কাজে সুন্নত সম্মত করলেই ততটুকুই আমাদের জন্য যথেষ্ট এছাড়া এইভাবে আমরা হজ করতে পারলে নিষ্পাপ শিশু হয়ে জান্নাতি মানুষ হয়ে ফিরে আসতে পারবো এহরাম অবস্থায় যে কাজগুলি নিষিদ্ধ ওই কাজগুলি থেকে যদি কেউ করে ফেলে তাকে তাকে ফিরিয়ে দিতে হবে যে আলোচনা আমরা আগে করে এসেছি মনে রাখতে হবে যে আপনি এহরামের সাদা কাপড় পরলেন বাইরটা পরিষ্কার ভিতরটা পরিষ্কার হওয়া উচিত আপনি মাহাজুরাত এহরাম এহরাম অবস্থায় যে সমস্ত নিষিদ্ধ কাজ এই কাজগুলি থেকে বিরত থাকার জন্য বেশ আগ্রহ আপনার দেখা যায় এবং বেশ সতর্ক দেখা যায় কিন্তু অরিজিনাল যেগুলি হারাম এগুলি থেকে যে শিক্ষা নিতে হবে যে আসলে যেগুলি হারাম সেগুলি আর জীবনে আমি কখনোই করব না এই শিক্ষা যদি না পারেন তাহলে ওই মাহাজুরাতুল এহরাম থেকে আমার ফায়দা কিছুই হলো না মোট কথা ফিরে গিয়ে আমার জীবনের অমল পরিবর্তন ঘটাতে হবে এবারতের মাধ্যমে আল্লাহর কাছে জিকির আজকার করে আমার অতীত জীবনের যে পাপ এগুলির জন্য বেশি বেশি করে নেকি করব। আমি আখেরাতের দিকে পা বাড়াবো দুনিয়ারকে আমি আখেরাত ঠিক রেখে দুনিয়া যতটুক সম্ভব করার চেষ্টা করব। এটাই হবে আমাদের জন্য হাজ মাবরুর আমাদের জন্য নিষ্পাপ শিশুর হজ হবে এই বলে সংক্ষিপ্তভাবে আমরা হজের বর্ণনা এবং কিছু শিক্ষা বলে এখানে শেষ করছি আশা করি যাদের হজ ফরজ হয়ে গেছে আবারও আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি হজ শিখে সুন্দর মতো হজ করবেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে কবুল করে নিন আকুল কাউলি হাদা আস্তাক ফিরুল্লাহ আলী লাকুম ওয়া লিসাইল মুসলিম ফাস্তাগফিরু ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আজমাইন আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুসালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRF I Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস টিভি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ইমানকে শুদ্ধ করার জন্য তৌহিদকে প্রতিষ্ঠা করার জন্য শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাহিসাল্লামকে রাজত্ব দিলেন জ্ঞান দিলেন তাকে মনোনীত করলেন তোমরা ইমান আমার যেমন তারাই মেনে নিয়েছিলেন কোরআন সন্না যখন যেটা বললো সেটা মেনে নেওয়া আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কিনা হাসান জামিল রহমান মাদানী আহমদুল্লাহ বিন মোহাম্মদ লাভার হুসেন মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী প্রতি বুধবার রাত আটটায় বা সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়